وبركاته الحمد لله رب العالمين والصلاة والسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত আছি শেখের আরেকটি মাসালা নিয়ে এ পর্যায়ে যে মাসালার আলোচনা হবে সেটা হচ্ছে অজু সংক্রান্ত অজুর সংজ্ঞা এবং অজুর বিধান এবং অজু যে ওয়াজিব সেটার দলিল হুম পাশাপাশি সেটা কার উপর ওয়াজিব এবং কখন ওয়াজিব এগুলো নিয়ে আমরা এ পর্যায়ে আলোচনা করব প্রথমত হচ্ছে উজুর অর্থ হুম অজু আবিধানিক হচ্ছে ওদা থেকে উজু শব্দ এসেছে সেটার মানে হচ্ছে সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা শরীয়তের পরিভাষায় উজু বলা হয় চারটি অঙ্গে পানির ব্যবহার চেহারা হাত এবং হ্যাঁ, মাথা এবং দুই পা এগুলোতে শরীয়তের দৃষ্টিকোণে বিশেষভাবে আপনার পানি ব্যবহার এবং সেটা একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে এর বিধান হলো যে সেটি যার মধ্যে নাপাকি রয়েছে যাকে মুহদেস বলা হয় মানে যে যার পক্ষ থেকে নাপাকি পাওয়া যাচ্ছে তার উপরেই ওয়াজিব সেটা হ্যাঁ এবং যখন সে কখন ওয়াজিব হবে যখন সে সালাদ আদায় করতে যায় অথবা যেই কাজের জন্য ওয়াজিব সেই কাজ করতে যায় যেমন তোয়াফ করতে গেলে এবং মুসহাফ মানে কোরআন মাজিদকে স্পর্শ করতে গেলে আপনার অজুর প্রয়োজন হয় তাইলে অজুর মৌলিক বিধান হচ্ছে সেটা ওয়াজিব এখন কথা হচ্ছে যে এই ওয়াজিবের প্রমাণ কি এবং সেটা ওয়াজিব কার উপর এবং কখন হ্যাঁ ওয়াজিবের দলিল সুরে মায়দার ছয় নম্বর আয়াত আমরা দেখতে পাই আল্লাহ সেখানে বলেন ইয়া آمنوا إذا قمتم إلى الصلاة إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله বলেন হে ইমানদারগণ যখন তোমরা সালাত আদায় করার জন্য প্রস্তুতি নিতে চাইবে তখন তোমরা নিজের চেহারা এবং দু হাতে কনুই পর্যন্ত ধুয়ে ফেলো এবং তোমাদের মাথাকে মাসে করো এবং দুই পাকে টাকু পর্যন্ত ধুয়ে ফেলো আল্লাহ বলেন তবে তোমাদের গোসল ফরজ হলে অবশ্যই তোমাদেরকে গোসল করতে হবে أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا سعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه আল্লাহ আরো বলছেন যদি তোমরা রোগাক্রান্ত হও অর্থাৎ রোগের কারণে পানি ব্যবহার করতে অক্ষম হয়ে থাকো অথবা তোমরা সফর অবস্থায় থাকো অথবা তোমাদের কেউ আপনার অথবা তোমাদের কেউ যদি স্ত্রী সহবাস করে এরপর যদি সে পানি না পায় তাহলে সে পবিত্র মাটি দিয়ে তেমন করে নেবে এবং সেটা কিভাবে সে নিজের চেহারাকে মাসে করে নেবে এবং তার দুই হাতকে মাসে করে নেবে আল্লাহ এর উদ্দেশ্য বলেন কেন এটা করতে হবে আল্লাহ বলেন যে আল্লাহ কখনো তোমাদের উপর আপনার কোনো কঠিন কোনো বোঝা ছাপিয়ে দিতে চান না তোমাদের জন্য কষ্টকর হয় এমন কোন বিধান চাপিয়ে দিতে চাচ্ছেন না বরং বরং তিনি তোমাদেরকে পরিচ্ছন্ন করতে চাচ্ছেন এবং তোমাদের উপর তার নিয়ামতকে পরিপূর্ণতা দিতে চাচ্ছেন যেন তোমরা তার কৃতজ্ঞ হতে পারো এখন কথা হলো যে হ্যাঁ এটা হচ্ছে কোরআন থেকে দলিল এখন হাদিস থেকে আমরা দলিল নিয়ে নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলেন যেটা আমরা মুসলিমের হাদিসটা মুসলিম শরীফের মধ্যে পেয়ে থাকি হাদিস নম্বর চব্বিশ যে রসুল বলেন যে আল্লাহ শাহরু কখনো পবিত্র আপনার চুরি করা গণিমতের মানে যুদ্ধলব্ধ সম্পদ থেকে চুরি করলে সেখান থেকে সৎকা দিলেও আল্লাহ সেটা গ্রহণ করবেন না অন্য আরেকটা হাদিসের মধ্যে যে হাদিসটা মুসলিমের দুইশত তেইশ নম্বর হাদিস সেখানে রসুল বলে যে কোনো ব্যক্তি যার যে নাপাক হয়ে গেছে তার সালাত আল্লাহ কবুল করবেন না উজু করা ছাড়া আর এটা হচ্ছে ছোট নাপাকির ক্ষেত্রে যেটা পূর্ববর্তীতে আমরা বলেছি এবং আরেকটি ব্যাপার হচ্ছে ইজমাই ব্যাপার সেটা হচ্ছে মুসলমানদের কারোর পক্ষ থেকে বিপরীত কথা পাওয়া যায় না যে উজু করা ওয়াজিব নয় হ্যাঁ, তাহলে আমরা এই উজুর বিধানটা জানতে পারলাম কোরআন থেকে সুন্না থেকে এবং হ্যাঁ, আপনার বিশ্বের যারা গবেষক গোলমাইকেরাম আছেন তাদের আপনার ঐক্যমত থেকে এখন কথা হচ্ছে যে কার উপর এই উজুটা ওয়াজিব হবে উজু ওয়াজিব হবে একজন মুসলমান বালেক এবং যে তার জ্ঞান জ্ঞান আছে জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপর যদি সে সালাদ বা সালাতের বিধান যেই কাজগুলো রাখে সেগুলো করতে যায় করতে গেলেই তখন এই জাতীয় মানুষের উপর অজু করা ওয়াজিব হবে এখন হচ্ছে কথা যেটা থেকে গেল সেটা হচ্ছে কখন ওয়াজিব হবে যখন একজন মানুষ তার উপর যখন নামাজের টাইম প্রবেশ করে অথবা যেমন তো অফ করার ইচ্ছা করে অথবা সে কোরআন হ্যাঁ, স্পর্শ করার ইচ্ছা করে তখন তাকে আপনার অজু করে নিতে হবে এটা হচ্ছে তার জন্য করণীয় আল্লাহ আমাদের সবাইকে রসুল আকরম আদর্শ মতো চলার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীন আহমদ